যে দাঁড়িয়ে সলাত আদায় করতে পারে না তাকে বসে সলাত আদায় করার অনুমতি দিয়েছেন যে বসে পারে না তাকে শুয়ে সলাত আদায় করার অনুমতি দিয়েছেন আমাদের ফিকুল এবাদাত বা সালাত সম্পর্কীয় নামাজ সম্পর্কীয় ফিখির মাসলা মাসাইলের এই কিতাবে ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আজকের বিষয়বস্তু হচ্ছে এমন সমস্ত মুসল্লিদের নামাজের বিধান যাদের শরীয়তি ওজোর রয়েছে অসুবিধা রয়েছে নামাজ আদায় করতে গিয়ে অসুবিধা রয়েছে শরীয়তি কিছু বাধা যাতে পূর্ণরূপে সালাত আদায় করতে পারছে না বলছেন বাবন ফি সালাতে আহলিল আজার এই অধ্যায় হচ্ছে ওই সমস্ত ব্যক্তির সালাতের বিধান সম্পর্কে যারা ওজোরওয়ালা ব্যক্তি ওজোরওয়ালাদের সলাদ বা নামাজের বিধান সম্পর্কে আজার ওজোরের বহু বচন আর ওজোর বলতে এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির অসুস্থ হওয়া বা সফরে থাকা অথবা ভয়ে ভীত হওয়া নামাজের অবস্থায় অসুস্থ নামাজের অবস্থায় সে সফরে মানে সফর অবস্থার নামাজ অথবা নামাজের সময় সে ভয় ভীত ভিতরে ভয় ঢুকে আছে এদের হচ্ছে ওজোর এদের বিধিবিধান সাধারণ সালাদ থেকে বেশ কিছু ভিন্ন তাদের অনেক মাসাইল রয়েছে যে মাসাইলগুলি এ সমস্ত লোকের সাথে খাস সুতরাং ওজোরওয়ালা ব্যক্তি কারা হোমল মারদা যারা পীড়িত মানুষ অসুস্থ মানুষ মুসাফির যারা মুসাফির মানুষ ওল খায়ফুন আর যারা ভয়ে ভীত কোনো ভয় আছে সে ভয় কাফের মুশ্রিকের হোক যেমন নবী করিম জামানে কাফের মুশ্রিকদের আক্রমণের ভয় ছিল সাহাবাই কেরামদের ওপর সফরে বাইরে অথবা মদিনে আছে খন্দকের যুদ্ধে ঘেরাও করে আছে সেটাও ভয়ের অবস্থা ভয় মানুষ ছাড়া কোন হিংস্র পশুর ভয় হইতে পারে হিংস্র পশুর বা গল্লুকের ভয় সেই অবস্থা নামাজের বিধিবিধান ভিন্ন হবে ইত্যাদি বলছেন আউআলম সালাতুল মারিদ প্রথমত অসুস্থ ব্যক্তির নামাজের বিধিবিধান আর এটা বিস্তারিত আলোচনা করেছেন লেখক এটাই আজকের মূল আলোচনা আর তারপরে যদি সময় আমাদের কাছে থাকে তো একটা ছোট্ট আলোচনা হচ্ছে যে বাহনের অবস্থায় থাকা ব্যক্তির নামাজের বিধান খানিকটা সাধারণ অবস্থা থেকে ভিন্ন বাহনে যানবাহনে আপনি আছেন আর সেই যানবাহন আপনার আয়ত্ত নেই আপনার আয়ত্তের বাইরে থামানো এরকম যানবাহন যেমন এরোপ্লেন হ্যাঁ বাস আর থামছে নামাজের আমাদের স্বামী অমুসলিম দেশে আছেন মুসলিম দেশে তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে তো সমস্যা নেই আমাদের টাইমে টাইমে থামছে কিন্তু যেসব দেশে গাছ থামানো সম্ভব না বাসে বসেই হয় নামাজ পড়তে হবে আর না হয় নামাজের রক্ত পার হয়ে যাবে এই বিষয়গুলি আসে প্রথম বিষয় হচ্ছে সলাতুল মারিদ অসুস্থ ব্যক্তির নামাজ এতে এক নম্বর মাস আলা হচ্ছে যে ইয়ালজামুল মারিদ আইয়াদিয়া সলাতা কায়মান অসুস্থ হলেও আসল হচ্ছে যে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সলাত আদায় করবে তার জন্য আবশ্যক অসুস্থ বলেই যে বসে যাবে তা নয় অসুস্থ ব্যক্তির জন্য আসল ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়বে যেমন একটা সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কারণ নামাজের ভিতরে একটি আমলগত রোকন কর্মগত রোকন ফরজ হচ্ছে কেয়াম দাঁড়ানো অকৌমলিল্লাহ কানে তিন কোরআনিক আল্লাহ বলছেন আল্লাহর সামনে তোমরা অনগত হয়ে দাঁড়াও মানে সালাতে দাঁড়াও হ্যাঁ নামাজের অবস্থায় আল্লাহর সামনে অনগত হয়ে বা নীরব হয়ে দাঁড়াও কানে কানে তিনের দুটোই অর্থ অনগত হয়ে দাঁড়াও যেইভাবে আল্লাহ রব্বুল্লা আলমী দাঁড়াতে বলেছেন যতটা দাঁড়াইতে বলেছেন যেই নিয়মে দাঁড়াতে বলেছেন এটা হচ্ছে অনগত হয়ে দাঁড়ানো আর একটা হচ্ছে নীরব হয়ে দাঁড়াও অর্থাৎ দুনিয়ার কোনো কথা কাজ চলবে না নামাজের অবস্থা কোমরিল্লাহ কানিতে করেন আয়াত তো নামাজের অবস্থায় অসুস্থ ব্যক্তির ওপর একটি ফরজ হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়া যদিও সে এই দাঁড়ানোর ক্ষেত্রে দাঁড়াতে পারবে কিন্তু একটু লাঠির সাহায্যের দরকার হ্যাঁ তো লাঠি নিয়ে দাঁড়াবে একজন লোক যদি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তো তার জন্য বসা চলবে না লাঠিতে ভর দিয়ে অথবা দেয়ালে ভর দিয়ে বলছেন ওয়াইন হেতাজ এতেমাদ আল আসা যদি সে লাঠিতে ভর দেওয়ার মহতাজ মুখাপেক্ষী হয় অথবা এরকম কোনো কিছু জি দাঁড়ানোর অবস্থায় অবস্থায় আলা দাঁড়িন অথবা দেয়ালে একটু ভর দিলেই কাজ হয়ে যাবে দাঁড়াতে পারবে কিন্তু একটু দেয়ালে তাকে ভর দেওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি কোনো কিছুতে একটা ভর দেওয়া দেয়ালে ফেলারে এটা খটিতে ভর দিয়ে দেখছি যে আমার একটু খটিতে ভর দিয়ে আমি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবো তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে যদি কোনো ফরজ আদায় করা কোনো কিছুর উপর নির্ভরশীল হয় যে এই ফরজটা আদায় করার জন্য এই কাজটা করা আবশ্যক তাহলে যেটি আবশ্যক সেটাও ফরজ যেমন নামাজ পড়ার জন্য নামাজ উজু ছাড়া হবে না এই কায়দাটার একটা উদাহরণ দিচ্ছি অনেক উদাহরণ আছে মালায়াতিমুল ওয়াজিব ইল্লাবিহু ফাহু আজীবন যেটা না করলে একটা ফরজ আদায় করা সম্ভব নয় সেটাও ফরজ যেমন নামাজ পড়া সম্ভব নাই বিনা উজুতে সুতরাং যেমন নামাজ ফরজ তেমন উজুও ফরজ বুঝতে পেরেছেন ঠিক কিনা নিজের যান রক্ষা করা ফরজ কিনা হ্যাঁ আত্মহত্যা করা হারাম তার মানে নিজের যানের হেফাজত করা প্রাণ রক্ষা করা কি ফরজ সুতরাং প্রাণ রক্ষা করা যে বিষয়ের উপর বা যে বস্তুর উপর নির্ভরশীল সেটাও ফরজ সুতরাং পানাহার করার হুকুম খাওয়া দাওয়াটা কি আমরা জিজ্ঞেস করছি খাওয়া দাওয়ার হুকুম কি জায়েজ না মুস্তাহাব না ফরজ ফরজ এতটা ফরজ সর্বনিম্ন যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন তিনবার করে খেতে হবে এটা ফরজ না পাঁচবার করে খেতে হবে এটাও ফরজ না দুইবার খেতে হবে এটাও ফরজ না হ্যাঁ হয়তো জায়জ তিনবার পাঁচবার খাওয়া জায়জ কিন্তু এতটা পরিমাণ সর্বনিম্ন খাওয়া যা দিয়ে আপনি আপনার প্রাণ রক্ষা করতে পারেন এটা কি ফরজ আপনি এক সপ্তাহ না খান বলছে খাওয়া কি খাওয়া যায় আমি খাবো না আর তারপরে অবস্থা খারাপ বিছানা ধরে নিলেন গোনাগার না হ্যাঁ এই জন্য আল্লাহ রবুল আলমিন ক্ষুধার্ত ব্যক্তি একেবারে নিরুপায় কোনো কিছু পাচ্ছে না তখন আল্লাহ রবুল্লাহ হারাম খাওয়া জায়জ করেছেন হ্যাঁ কোরআন করিম আল্লাহ রবুল আলম এই মর্মে হ্যাঁ? তিন জায়গায় প্রায় আয়াত রয়েছে হরিমাত আলিকুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির ইন্নামা হারাম আলিকুল রক্ত মৃত জীবজন্তু শুকুর শুকুরের গোস্ত ইত্যাদি এগুলো হারাম করা হয়েছে কিন্তু তরুরা কেউ যদি নিরুপায় হয় না খেলে মরে যাবে এখন মৃত একটা হ্যাঁ গরু আছে খাসি আছে এছাড়া আর কিচ্ছু নেই ওর কাছে তখন শরীয়তের বিধান যে অতটা খেতে হবে যতটা তো আপনার জানটা বেঁচে যায় বেশি খাওয়া চলবে না পেয়েছি তো একবার যখন পারমিশন পেয়েছি খেয়েই নি ভালো করে হ্যাঁ হারাম শুকুরের গোস্ত এইরকম নিরূপা অবস্থায় অতটা যতটা খেলে জানটা বেঁচে যায় যা কথা লম্বা করছি না কায়দাটা বুঝাইতে গিয়ে বললাম অনেকে বলে বোরখা পরা ফরজ নাকি এগুলো আজকালকার এক শ্রেণী মূর্খদের প্রশ্ন বোরখা পরা ফরজ নাকি তোর উত্তর কি ফরজ হচ্ছে পর্দা করা হেজাব করা কি ফরজ হেজাব করা হচ্ছে ফরজ এই হেজাব করার জন্য যেই কাজটা না করলে হেজাব হবে না সেটাও ফরজ এখন যদি মাথা থেকে পা পর্যন্ত চেহারা ঢেকে পর্দা করতে হয় তো বোরখার মতো একটা লেবাস লাগবে ঠিক আছে না হইলে চেহারার পর্দা হবে না যদি মনে করেন যে একটা লম্বা চাদর আমি জড়িয়ে নেব তারপর চেহারা খোলা থাকবে হ্যাঁ ঠিক না তাহলে বলবো যখন হেজাব করা ফরজ আর হেজাব পুরো শরীরের পর্দা পূর্ণতার সাথে বোরখা দিয়ে হইতে পারে তখন বলো যে বোরখা পরা তাহলে ফরজ আমার শাড়ি তো লম্বা আর আমার মোটা কাপড় শাড়ি পাতলা নয় যে শরীর দেখা যাচ্ছে আমি মোটা শাড়িতে যদি আমি পর্দা করে মানে পর্দা হবে না পর্দা হবে না এতে হাওয়া বাতাসে কাপড় উড়ে যেতে পারে তারপরে এদিক সেদিক খুলে যেতে পারে মাথা থেকে কখনো হ্যাঁ অনিচ্ছাকৃত কাপড় পড়ে যেতে পারে হতে পারে না পারে না সুতরাং বেগানা পুরুষের সামনে আপনার দেবর বাসুর আব্দুল্লা ভাই অগ্নিপতি ওদের সামনে আপনার শাড়ি পরে চলাফেরা করা যাবে না রাইস ভাই তো এই কায়দাটির অনেক উদাহরণ হতে পারে যে যেই ফরজ কাজটি কোন একটা কিছু না করলে আদায় করা সম্ভব নয় তাহলে যেই কাজটি না করলে ফরজ আদায় করা সম্ভব নয় সেই কাজটিও ফরজ ফরজটিও ফরজ আর যার উপর ফরজটি নির্ভরশীল সেটাও ফরজ আপনারা তো প্রবাসী প্রবাসীর একটা উদাহরণ দিই বিদেশে আসা ফরজ নাকি হ্যাঁ হ্যাঁ জায়েজ কাজ জায়েজ কিন্তু যদি কেউ দেখে যে আমি আমার গ্রামে বা আমার যে যোগ্যতা এই দিয়ে আমি আমার স্ত্রী আমার ছেলেমেয়ের সংসার আমি বাড়িতে থেকে গ্রামে থেকে চালাইতে পারবো না বিদেশে গেলেই আমি কি করতে পারবো সংসার চালাতে পারবো সংসার চালানো তাদের ভরণ পোষণের দায়িত্ব কি ফরজ ওই ফরজ আদায় করা সম্ভব নয় যদি আমি বিদেশে রোজগার না করি তাহলে বিদেশে রোজগার করা ওই লোকের জন্য ফরজ আপনাদের সবার জন্য ফরজ নেই বুঝতে পেরেছেন এগুলোকে ফিখ বলা হয় বা অসুল ফিখ বলা হয় তো একটা লোক এখন এখানে কি উদাহরণ দাঁড়ানো ফরজ নামাজে দাঁড়ানো ফরজ আর দাঁড়ানোর জন্য আমি দাঁড়াইতে পারবো কিন্তু একটা লাঠি না হলে আমি দাঁড়াতে পারবো না লাঠিতে ভর দিলে আমি দাঁড়াতে পারবো একটা আমি খুঁটিতে বা পিলারে ভর দিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো তাহলে পিলারে ভর দেওয়া এই নামাজের অবস্থা অথবা একটা লাঠি হাতে রাখা তখন কি হয়ে যাবে কারণ এই লাঠি হাতে না আমি দাঁড়িয়ে থাকতে পারছি না যদি লাঠির ব্যবস্থা থাকে যখন লাঠিও নেই আর পিলারও নেই কোনো যে হেলান দেওয়ার ব্যবস্থা নেই আর এমনি আমি দাঁড়াইতে পারবো তখন আমার জন্য বসার পারমিশন দ্বিতীয় যে বিষয়টি অসুস্থ ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়াতে সক্ষম না হয় দাঁড়াতে সক্ষম না হয় এর অর্থ কি একেবারে দাঁড়ানো অসম্ভব না দাঁড়ানো কষ্টকর যদি আপনাদের জিজ্ঞেস করি কি বলে অসম্ভব আর কষ্ট করে পার্থক্য আছে কিনা একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব আর আর একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর তো যার জন্য অসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া সে তো বসে পড়বেই কিন্তু আর লোকের জন্য অসম্ভব নয় সম্ভব কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর ও কি বসে পড়তে পারবে কিনা হ্যাঁ। হ্যাঁ? যদি এক মিনিটও পারবে না মানে একেবারে অপারগ না কিন্তু বড় কষ্ট হালকা কষ্ট না হালকা কষ্ট একটা ক্লান্ত লোক দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে মনটা বসতে চাই ওটা চলবে না আমি খুব ক্লান্ত আছে আজকে বসে যাব হ্যাঁ শরীয়তের বিধান হচ্ছে যে অসম্ভব হওয়া জরুরি নাই কষ্টকর হইলি হইল স্পষ্ট কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে নামাজ পড়তে তাহলে আমার জন্য বসা জায়েজ বসা জায়েজ জি হ্যাঁ বলছেন যে অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয় কেমন সক্ষম না হয় বিয়ান আজেজ আন সে অপারগ একেবারে পারছেই না হয়তো একটা অবস্থা যেটা বললাম অসম্ভব আর একটা অসাক্কা আলিহি অথবা তার জন্য কষ্টকর দাঁড়িয়ে নামাজ বড় কষ্ট হচ্ছে ও তাহার রাজা মেজা লেখা আর এতে সে নিজের ওপর হ্যাঁ, কষ্ট অনুভব করছে নিজের জন্য কষ্ট অনুভব করছে যেন অনেকের ধরেন পায়ে ব্যথা কোন রকম দাঁড়িয়েও থেকে যাবে কিন্তু পুরোই ব্যথা পাবে এমন ব্যথা কষ্ট যে তাতে ওর খুশু নষ্ট হয়ে যাচ্ছে ও ব্যথা নিয়ে পেরেছেন ও কি আর সুরা শুনবে আর সুরা পড়বে হ্যাঁ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে বোঝা গেছে কিনা এইরকমই বসতে পারবে পা মরিয়ে বসতে পারবে তাই যেমন বসে বা বৈঠকে বসে কিন্তু পা মোড়াইলে ওর ব্যথাতে বিষেই ও কাতর থাকবে বসে যেতে পারবে আত্মহাত পর্যন্ত এটাই যথেষ্ট তার এই ফরজটি ছাড়ার জন্য মানে অসম্ভব নয় হয়তো পারবে কিন্তু কষ্টকর তার জন্য দুটো অবস্থায় আর কি এটা হলো একটা বিষয় আরেকটা হচ্ছে যে দাঁড়িয়ে হয়তো নামাজ পড়ে নিতে পারবে কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে যে রোগটা আছে রোগটা কি হবে বেড়ে যাবে এটা তৃতীয় অবস্থা হইল আরেকটা অবস্থা হচ্ছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার যে চিকিৎসা চলছে এই চিকিৎসাতে লেট হয়ে যাবে তার রোগের আরোগ্যে বিলম্ব হয়ে যাবে এই হচ্ছে শরীয়তের বিধান এতগুলো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে ইন্নাম আল ওসরা ইউসরা যেখানে একটু মুশকিল কঠিন সেখানে আল্লাহ কি করেছেন সহজ করেছেন এই চারটি অবস্থা ইউসাল্লি কায়দান বসে নামাজ পড়বে অপারগ একবারে দাঁড়াতে পারছে না অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে ভয় লাগে যে আমার রোগ বেড়ে যাবে ডাক্তার বলেছে আমরা দাঁড়ানো চলবে না অথবা হ্যাঁ তার যে চিকিৎসা চলছে তোমার চিকিৎসাতে হ্যাঁ লেট হয়ে যাবে জি হ্যাঁ এই চারটি অবস্থা এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়দা বসে নামাজ পড়তে পারবেন তারপরে আরো ক্লিয়ার করছেন বসে নামাজ পড়ার বৈধতার জন্য দাঁড়ানো অসম্ভব হওয়া শর্ত না বসে নামাজ পড়া যে জায়েজ কোনো মানুষের জন্য এর জন্য কোনো শর্ত নাই যে তার জন্য দাঁড়ানো কি অসম্ভব না অসম্ভব নাই কিন্তু কষ্ট অথবা আমার রোগ বেড়ে যাবে অথবা রোগের চিকিৎসায় আমার বিলম্ব হয়ে যাবে এসব অবস্থাতে বসে নামাজ পড়া যায় ওয়ালা এক ফিলে জালে কাদরা শাখা যেমন অসম্ভব হওয়া জরুরি নয় তেমনি আর একটা সাইড বলে দিচ্ছেন দিন হচ্ছে মধ্যম পন্থা একেবারে যখন আপনার জন্য দাঁড়ানো অসম্ভব তখন বসে নামাজ পড়তে পারবেন বলবো ফতুয়া ঠিক তেমনি কেউ যদি ফতুয়া দেয় এক ঢিলা ফতুয়া আপনার একটু কষ্ট লাগলে বসে যেতে পারেন একটু কষ্ট লাগলেই বসে যেতে পারেন চলবে মাথার ব্যথা তো কষ্ট লাগছে লাগে না বুঝতে পারেন হ্যাঁ জ্বর কিছু গায়ে জ্বর কষ্ট লাগছে কিন্তু এমন নয় যে আপনি থরথর করে কাপচার পড়ে যাবেন বা কিছু এরকম ভয় লাগছে না ওইরকম কিছু না তো বসে যাবেন না তো বলছেন ওয়ালাই এক ফিলে জালেক আদনা শক্ত আর এর জন্য অল্প কষ্ট হওয়াও যথেষ্ট নাই যে একটু অল্প কষ্ট হচ্ছে সেজন্য পট করে বসে গেলে নামাজে ফরজ নামাজে চলবেন এই সমস্ত বিধানগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চলছে সন্ন্যত নামাজের ক্ষেত্রে নফল নামাজের ক্ষেত্রে ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সবগুলি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন তারপরও বসে পড়লে নামাজ হবে এর আগে এই মাসলা নিয়ে আলোচনা হয়েছে হবে তবে নেকি আধা নেকি যার বেশি নেকি দরকার নাই ও এরকম বৈশা বৈশাখ খোঁড়ার মতো নামাজ পড়ুক যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানে বেদাতিদের লক্ষণ হচ্ছে নফল পড়া বসে বসে মাগরের পর নফল বসে পড়া এসা পরে নফল বসে পড়া হ্যাঁ বুঝা গেছে না তো ওদের বেশি নেকির প্রয়োজন নেই নবী করিম সাল্লামের সাহাবিরা এই মসজিদে বসে বসে নামাজ পড়েছেন এইরকম দৃশ্য কোনো দিন একদিনেরও ছিল না জীবনে কোনো সাহাবির ছিল না যখন ছিল না তারা রসুল্লাহ সাল্লা ইসলামের সাথে থেকে যে তাহলে এটা সন্ন্যত নয় যে বৈশা বৈশা নফল পড়েন নফল মানে বৈশা পড়তে হবে এটা বেদাতি ধারণা নফলের ক্ষেত্রে বৈশা পড়লে অর্ধেক নাকি পাবেন তার মানে এই নয় যে আপনি বসে বসে পড়া শুরু করবেন তা আপনার অনিয়া তাহলে ভক্তি নেই নাকির ওপর টাকার ক্ষেত্রে এক হাজার রিয়াল বেতন আর যদি বলে তাহলে দু হাজার বেতন কফিল টফিল সব ছেড়ে দিয়ে একামা ফেলে দিয়ে দৌড় দিবে যা কোন রকম করে বৈধ করে নেবো হ্যাঁ নাহলে কিছুদিন থাকলে তো হলে এখানে এক বছর চাকরি ওখানে ছয় মাস চাকরি সমান তো এখানে এক বছর থেকে লাভটাকে সব হিসাব করে ফেলছে নেই দরকার নেই এটা বিদাতিদের লক্ষণ হম যারা লম্বা তাহাজুদ পড়ছেন নবী সাল্লাম তাহাজুদের পরে কত তাহাজুদ লম্বা পড়তেন সোরা মোজাম্মেলের তিন রকমের তাহাজুদের কথা লম্বা তাহাজুদের পরে মানুষ ক্লান্ত হয় স্বাভাবিক ভেতরে পড়লেন তারপরে দুই রেখা নামাজ বৈশাখ পড়তেন আপনিও লম্বা তাহাজুদ গুজার আরে কমপক্ষে এক ঘন্টা তো তাহাজুদ পড়েন এক ঘন্টা তাহাজুদ পড়েন আর তারপরে তখন বেতর পড়েন বেতর পড়ার পরে দুই রেখার নফল বসে বসে পড়েন বলবো যে হ্যাঁ পড়েন পড়া তাও মসজিদে আবার এটা সন্ন্যতের খেলাফ কাজ এক বসে নামাজ পড়া জায়জ মানে এই তরিকা নেই যে তরিকা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদ্যার্থীরা ওদের একটা লক্ষণ হয়ে গেছে বসে নফল পড়া অল্প কষ্ট যথেষ্ট নয় কিসের জন্য বসে নামাজ পড়া জায়েজ করার জন্য বালিল মতাবর আল মাসাক্কাত জাহেরাত বরং স্পষ্ট কষ্ট কষ্ট আপনার চেহারাতে অথবা শরীরে হ্যাঁ অনুভূত আপনি বুঝতে পারছেন আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আমার নামাজ পড়তে কি হচ্ছে খুব কষ্ট হচ্ছে এরকম হইতে হবে নাহলে যেমন একটু আগে বললাম যে যারা হয়তো লম্বা জার্নি করে এসছেন শুধু বাড়ি এসে নাই রাস্তাতেও কি কষ্ট লাগে না দাঁড়িয়ে নামাজ পড়তে মক্কা থেকে যখন বাসে আপনারা সারা ওই যে বিকেল দুটাতে চেপেছেন আর ফজরেও কি সূর্য উঠার পরে এখানে তামামে নামবেন তো যে মাগরে বেশার ফজর গুলি পড়ছেন তখন কষ্ট লাগে না কষ্ট তো লাগে দাঁড়িয়ে থাকতে কিন্তু তাই বলে বসে নামাজ পড়া জায়জ হবে নাকি না মোটেই জায়জ নাই তিন নম্বর মশলা বলছেন ফাইলাম ইয়াস্তাতিল মারিদুস সালাতা কায়দান যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারে বসেও পড়তে পারে না বসে নামাজ পড়াও তার জন্য বড় কষ্টকর স্পষ্টভাবে কষ্টকর আও আনহ অথবা সে বসতে অপারক বসতেই পারে না অক্ষম ফাইন ইয়সাল্লি আলাজাম জাম্বি তাহলে কি করবে দাঁড়ানো থেকে বসাতে আসলে বসাটাও পারছে না তখন কি করবে দুটোই পারছেন না দাঁড়ানো পারছেন না বসেও পারছেন না ফালা জম্বেহি শুয়ে কাথে নামাজ পড়ে জম মানে কাথে এটাকে পার্শ্ব দেশকে জম্বুন বলে জি আল জাম্বুল আইসার বাম বাম পার্শ্ব আর জাম্বুল মানে হচ্ছে ডান পার্শ্ব তো এই পার্শ্বদেশ জমিনে রেখে কাত হয়ে নামাজ পড়বে এমন ভাবে যাতে করে কেবলামুখী হয় এখন ওয়াজ ইলাল কেবলাতে কেবলামুখী হয় তাহলে আমাদেরকে যারা পূর্ব দিকে আছি কাবা থেকে যদি ডান দিকে কাছে শুইতে হয় হ্যাঁ ডান দিকে কাছে শুইতে হয় আর কেবলামুখী হইতে হয় তাহলে কোন দিকে মাথা করতে হবে হ্যাঁ উত্তর দিকে মাথা করে এদিকে উত্তর দেখেন দক্ষিণ এদিকে কেবলা আছে এদিকে মাথা করেন আর কাথন তাহলে ডান কাতে শুইতে হবে না বাম কাতে ডান দিকে কাঁথি শুইতে হবে ঠিক না যেমন করে মাইয়াতকে কবরে রাখা হয় মাইয়াতকে যেমন করে কবরে রাখা হয় আমাদের দেশে মানে যারা পূর্ব দিকে আছে কেবলার থেকে যারা অন্য দিকে আছে ওরা অন্যভাবে করবে তাই না জি এইভাবে কেবলামুখী নামাজ পড়তে হবে তাহলে কাছের নামাজ পড়লে কি হয়ে গেল মুখটা কোন দিকে হয়ে গেল কেবলার দিকে হয়ে গেল ওয়াল আসদাল আলা জামবিল মানে এই ক্ষেত্রে বাম দিকে কাত হয়ে যদি হয়তো জায়জ আছে কিন্তু উত্তম হচ্ছে ডান দিকে কাত হয়ে হ্যাঁ ডান পার্শ্বকে জমিনে রেখে শুয়ে নামাজ পড়া ইল্লা ইনকান কানাল আইসার ওয়াসাল তবে তার জন্য যদি বাম দিকে কাত হয়ে ওটা বেশি সুবিধাজনক হয় সহজ হয় ফাহ আফজাল তাহলে সেটা অসুবিধা নেই সেটা উত্তম হইতে পারে তার জন্য কোনটা মানে সহজ হচ্ছে অনেক সময় হয়তো ডান দিকে কাত হয়ে শুইতে পারছে না হইতে পারে তাহলে সেই দিকে সমস্যা আছে শারীরিক হতে পারে আচ্ছা আর এক মানুষ আছে যাকে কেবলামুখী করার কোন লোকই নেই এমন অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়বে কিন্তু কেবলার দিকে যে মুখ করবে তো মুখটা ঘুরিয়ে দেওয়ার লোক নেই নিজে ঘুরাইতে পারে না এমন অসুস্থ আছে না হাসপাতালে এমন রোগী কি করবে নামাজ পড়বে না হ্যাঁ কেউ ওকে ফিরিয়ে দেওয়ার মতো নেই দিকে আর সে নিজে থেকে পারে না আও কানা মাসাক্কা অথবা সে যদি কোন রকম করে কষ্ট করে যদি কিবলার দিকে ঘুরে তাহলে তাতে তার কি হবে কষ্ট হবে তাহলে সাল্লাহ আল্লাহ হাসাবি হালহি যে অবস্থা আছে যে অবস্থায় সুবিধা অবস্থায় নজ পড়েনি সুহান দিন কত সহজ যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজ পড়ে নাও এলা জেহাতিন তাসুল আলী যেদিকে মুখ করে হোক না কেন তখন কিবলা আর শর্ত নেই তখন কেবল আর শর্ত নেই চার নম্বর মাসালা ফাইজ আল্লাহ ইয়াক্তার মারিজ আইয়াল্লি আলা জামবেহি শুয়েও নামাজ পড়তে পারেন তাইয়ানা আলিহি আইয়াল্লি আলা জাহারিহি শুয়া মানে শোয়াটা একটা হচ্ছে ডান দিয়ে কাঁথে শোয়া তখন আলোচনা ডান দিয়ে কাঁথে এভাবে শুইতে পারছেন এটা উত্তম কিন্তু এইভাবে পারছেন না ডান পার্শ্বদেশ জমিনে রেখে যদি শয় আর তো কেবলামুখী হয়ে গেল যেটা বললাম এটা সবচেয়ে উত্তম কিন্তু ওটা করতে পারছে না ওটা যখন করতে পারবে না তখন চিত হয়ে শুয়ে নামাজ পড়বে কি করবে আচ্ছা, চিত হয়ে শুইলে কেবলা কেমন করে সামনে হবে তা শুনুন বলছেন যে পিঠের ভরে শুয়ে পিঠের ভরে মানে চিত হয়ে শোয়া অতক্ষণ রিজলাহু তখন তার দুই পা কোন দিকে হবে এলাল কেবলাতে কেবলার দিকে হবে মাল এমকান যথাসাধ্য যথাসাধ্য কেবলার দিকে পা করবে হ্যাঁ আর চিৎ হয়ে শুইবে তাহলে মুখটা কোন দিকে আছে কেবলার দিকে আছে আর তার সাথে যদি বালিশ থাকে বা একটু মাথার নিচে একটু উঁচা করা থাকে আরো ভালো হয়ে কি বলা মুখী হয়ে গেল আর যদি নাও হয় ধরেন তার কাছে কোনো বালিশও নেই কিছু নেই মাথাটা একটু উঁচা করবে তারও কোনো ব্যবস্থা নেই কোনো অসুবিধা নেই বলা মুখী আছে সে যখন শুয়ে গেছে চিত হয়ে কেবলার দিকে পা করে তার মানে তার মুখটা কোন দিকে আছে কেবলার দিকে কেবলার দিকে বেশি নজর দিতে পারছে সে মুখী হয়ে আছে এই যে ফিখি মাস আলা এই মাস আলা সমস্ত মজাবি আছে এই যে কেবলার দিয়ে পা করে অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বৈশাও পড়তে পারে না শুয়ে নামাজ পড়ছে তার একটা তরিকা হচ্ছে যে ডান দিকে কাছে শুয়ে নামাজ পড়বে আর একটা তরিকা হচ্ছে যে চিত হয়ে পিঠের ভারে নামাজ পড়বে আর পা হবে কেবলার দিকে মাথা হবে কেবলার বিপরীত দিকে এতে কি বোঝা গেল বোঝা গেল যে কেবলার দিয়ে পা করে শুয়া না যায় নাকি কি বোঝা গেল জাহেজ যদি কিবলা দিয়ে পাক করে শোয়া ঘুমানো যদি না নাজাইজি হইতো তো ফোকা কেরামরা কিভাবে আপনাকে তরিকা বাতালাবেন যদি শুয়ে কেবলা দিয়ে পাক করে নামাজ পড়ো বোঝা গেছে কিনা তো এই যে আমাদের জাতির মধ্যে জনগণের মাঝে বা এই যারা এলিম কালাম রাখে না কিন্তু হয়তো আছে কিছু মাদ্রাসে পড়েছে এখন ফতোয়া না দিলেও তো কাজ চলবে না মসজিদের চাকরি করে ফতোয়া না দিলে তো ভাত উঠে যাবে তো জাহেলের মতো ফতোয়া হ্যাঁ, কেবলা দিয়ে পা করে বসা যায় নাকি কিবলার দিয়ে পাক করে শোয়া যায় নাকি তোমাদের বাড়ির খাট কিবলার দিকে পাক করে কেন এখন হারাম কাজ করে যে অপরাধ করে দিস হ্যাঁ এগুলি তার মূর্খতা আসলে এগুলি কোনো ভিত্তি নেই শরীয়তে না হানফি মজাবে না হামবেলি মজাব দেখেন কোনো মজাবি নেই বরং হানাফি ফিকার কিতাব এই তরিকে বয়ান করা হয়েছে শুয়ে নামাজ পড়ার জি কিবলার দিকে পাক করে চিত হয়ে আর তাহলে মুখটা হবে কিবলার দিকে পাঁচ নম্বর মশালা বলছেন ওয়াইসাল্লাল মারিদ কায়দান যখন অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়বে বসে নামাজ পড়ছেন বসতে তো পারছেন কিন্তু জমিনে সিজদা করতে পারছেন না বসে নামাজ পড়ছেন আর জমিনে সিজদা করতে পারছেন না আউসাল্লা আলা বেহি অথবা শুয়ে নামাজ পড়লেন কাত হয়ে পার্শ্ব দেশে আও আলা জাহারি অথবা পিঠের ভরে মানে চিত হয়ে যেমন বলা হইল যদি শুয়ে নামাজ পড়ে তখন তো সিজদা করতে পারছেন না ঠিক না আর বসে নামাজ পড়ছেন কিন্তু আপনি শেষ দাতে যেতে পারছেন না উঠে যে শেষ দিয়ে যাবেন বসা থেকে এটা করতে পারছেন না এরকম যদি হয় তাহলে রুকু সিজদা গুলি কেমন করে করবেন রুকু সিজদা কেমন করে করবেন শোয়া ব্যক্তি রুকু সিজদা কেমন করে করবে এই সারাতে সোজা কথা ইঙ্গিতে বলছেন ফাইন্না হুইউ রুকুয়ে অসুজুদে এই ব্যক্তি যেই ব্যক্তি বসে তো নামাজ পড়তে পারছে কিন্তু সেজদা করতে পারছে একটা লোক আর এক লোক আছে যে শুয়ে নামাজ পড়ছে শুয়ে নামাজ পড়ছে শুয়ে নামাজ পড়লে তো সেজদার প্রশ্নে উঠে না যেহেতু বসতে পারছে না তাহলে আর সেজদা কি করে করবে তাহলে শুয়ে আছে এইরকম লোক এই সারাতে কি করবে সেজদা করবে তো কেমন করে পার্থক্য আমরা বুঝবো যে এটা হচ্ছে রুকুর ইশারা রুকুর ইঙ্গিত আর এটা হচ্ছে সিজদার ইঙ্গিত রুকু আর সেজদা সেজদাতে যেমন মাটিতে লুটিয়ে যাচ্ছি আর রুকুতে তো মাটিতে লুটাই না সুতরাং আমার যে এই সারটা মাথা ঝোকানোটা হবে সেটা রুকুতে কম হবে আর সেজদাতে বেশি হবে তাহলে এ হলো রুকু আর এ হলো সেজদা এবার বোঝা গেছে জি হ্যাঁ আর হাত খানকে এরকম করে রেখে দিল হ্যাঁ চেয়ারে বসছে আজকাল বললো হাত খানকে এরকম করে রেখে দিলেন আর বুঝে যে আমি রুকু করছি না এটা ভিত্তিহীন কথা মন গড়া কথা এটা তো বলছেন যে ইশারা করবে রুকুর জন্য এবং সেজদার জন্য ইমা আলী রুকুয়ে আর রুকুর জন্য যে ইশারা বা ইঙ্গিতটা করেছিল মানে ঝুঁকেছিল সেটা সেটার চাইতে সেজদার জন্য বেশি ঝুঁকবে বেশি ঝুঁকে ইঙ্গিত করবে ইশারা করে বুঝাবে যে আমি এখন সেজদে আছে ওয়াইজা সাল্লাল মারিদ জালেসান ওয়াহস্তাতি ও সুজুদ আল আর্দে আর আর এক লোক বসে নামাজ পড়ছে আর সে জমিনে সেজদা করতে পারবে বসে নামাজ পড়ছে আর জমিনে সেজদা করতে পারবে তাহলে ঝোঁকা চলবে তার ঝোঁকা যথেষ্ট নয় সে মাটিতে বসে নামাজ পড়ুক আর চেয়ারে বসে নামাজ পড়ুক এই মাসালাতে কত যে চেয়ার বাবুরা ভুল করছে আল্লাহ জানে চেয়ারে বসে নামাজ পড়ছে ওজোর শুধু এই যে ও দাঁড়াতে পারছে না তাহলে দাঁড়ানোটা না হয় তার মাফ হইল দাঁড়ানোর ক্ষেত্রে চেয়ারে বসার অনুমতি হলো কিন্তু সেই ব্যক্তি সেজদা করতে পারবে জমিনে সে জমিনে সেজদা না করে চেয়ারের উপরেই ঝুঁকে নিল হবে নামাজ হবে না ভালো করে শুনে রাখেন কত লোকের নামাজ এভাবে বাতিল যাচ্ছে তাদের জেহালতজ্ঞতার কারণে এই জন্য চেয়ারের উপর সলাদ বা চেয়ারে সলাতের বিধান সম্পর্কে আমার একটা আলোচনা দেড় ঘন্টার বেশি আছে মাঝখানকার আলোচনা করেছি যাতে করে মানুষের ভুল ভাঙে সংশোধন হয় এখন বলছে ওয়াইজা সাল্লাল জালেসান আর কোন অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে ওয়াইয়াস্তাতীয় সুজুদ আল কিন্তু সেই ব্যক্তি জমিনে সেজদা করতে পারে বসে নামাজ পড়ছে চারে হোক আর নিচে হোক আর সেজদা সে জমিনে করতে পারবে ওয়াজাবা আলী হেজা আলীকে তার ওপর জমিনে সেজদা করা ফরজ হবে জমিনে সেজদা করা ফরজ ওয়ালাইয়াকসিহিল ইমা তার জন্য ইঙ্গিত করা আর মাথা ঝুঁকানো যথেষ্ট নয় একেবারে হবে না ও দলিল আল্লাহ জওয়াজ সাল্লাহ মরিদ আল্লাহ কেফিয়াল মুফাসাল এই যে বিস্তারিত অসুস্থ ব্যক্তি নামাজের পদ্ধতি বলা হইল এটার বৈধতার দলিল কি দলিল সহি বখারিতে রয়েছে এবং সোনানের কিতাবাদিতে রয়েছে আবু দাউদ বখারি মুসলিম আবু দাউদ ইমরান বিন হোসেন রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত কাল তিনি বলছেন বি বাবাসির আমাকে অর্শ রোগ ছিল যে অর্শরোগকে রোগকে আরবিতে বাওয়াসির বলা হয় আর ইংরেজিতে পাইলস বলা হয় জি ফাসালতু নবী সাল্লাহ এই অর্শ রোগের কারণে ওনার নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হইত অথবা আর কিছুতে কষ্ট হইতো তখন বলে যে আমি যে এরকম অসুস্থ অবস্থিত অসুস্থ অবস্থায় আমি কেমন কেন নামাজ পড়বো নবী করিম সাল্লাম তিন রকম অবস্থাটা বর্ণনা করে দিলেন বলে সাল্লে কাহিমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো আসল হচ্ছে কি করতে হবে পারলে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় ফরজ নামাজ ফাইনলাম তাস্তাতে যদি না পারো ফাসাল্লে কায়দান তাহলে বসে নামাজ পড়ো ফাইনলাম তাস্তাতে সেটাও যদি না পারো ফায়লা জাম্বেকা তাহলে তোমার পার্শ্ব দেশে নামাজ পড়ো মানে ডান দিকে বা কাঁথে কাঁথে নামাজ পড়ো জাদান নাসে ইমাম নাসে বলছেন ফাইনলাম তাস্তাতে যদি এটা না পারো মানে পার্শ্ব দেশে সাইডে এরকম কাঁথে নামাজ পড়তেও পারে না কাঁথ খেতে পারে না কি অনেকে চিফে আছে শুধু তাহলে ফামুস্তাল কেয়ান তাহলে পিঠের ভরে পিঠের ভরে মানে চিঠে নামাজ পড়ো জি ছয় নম্বর ইয়াতামাক্কান মিনাল ইস্তাহদিরু সালাতি আর এক লোক আছে তার অবস্থা আরো খারাপ সে মাথা ঝুঁকাইতে পারে না রুকু সেজদা মাথা ঝুঁকাইতে হবে কিনা আর রুকুর চাইতে সেজদাতে বেশি ঝুঁকাইতে হবে তাই না ও ঝুঁকতেই পারে না কোন রকম বসতে পারছে হয়তো কিন্তু ঝুঁকতে পারছে না অথবা শুয়ে নামাজ পড়ে শুয়ে নামাজ পড়া লোককে তো রুকু সেজাতে কি করতে মাথা ঝুঁকাইতে হবে ঝুঁকতেই পারছে না সে অনেক যার মেরুদণ্ড ভেঙে গেছে দুর্ঘটনাতে যাদের মেরুদণ্ড ভেঙে যায় সারা জীবনটা এইভাবে লম্বা যে অবস্থায় সে সব কথা বলতে পারবে কিন্তু নড়তে চড়তে পারবে না একটু নড়তে পারবে না আল্লাহ যেন আপনাদের সবারই হেফাজত করেন আল্লাহ আমাদের যদি মাথাতে মাথা দ্বারা ইশারা না করতে পারে মানে ঝুঁকতে না পারে কোনো ইশারা ইঙ্গিত করতে পারছে না তাহলে আবার কি করবে ওকে করবে বলছেন ফাইন ইয়াস্তাহদের আফালা সলাতে কালবিহি যেটা একটু আগে বলেছেন তাহলে সে অন্তরে এই কাজগুলি নামাজের ভিতরে কাজগুলি কি করবে হাজির করবে যে এখন আমি রুকুতে আছি তারপর এখন আমি কিসে আছি সেজদাতে আছি এটা হচ্ছে হজুর কাল দিলে অন্তরে বিষয়গুলিকে হাজির করা রুকুতে হাজির আছি যখন এই অনুভূতিটা তার অন্তরে থাকবে তখন রুকুর তসবি পড়ে সুহানব্বেল আজিম পড়বে শেষদায় থাকবে যখন সেজদার যখন ভিতর মনে আসছে আমি এখন সেজদার অবস্থায় আছি তখন সেজদার দোয়া পড়বে তসবি পড়বে আর তার জবান নড়াইতে হবে কিন্তু এই কথা জবান নড়াইতে পারছে যে ব্যক্তি জবান নড়াইতে পারছে সে মনে মনে শুধু সুভান রব্দ আজিমের অর্থটা মগজে ব্রেনে ঘুরে চলবে না আপনাকে জিভা নড়াইতে হবে জিভা নড়াইতে হবে ফাইনলাম এত মাক্কান আচ্ছা যদি তাও না করতে পারে কি কি না করতে পারে ওই যে জবান নড়িয়ে সুহান রব্বিল আজিম সুহান রব্বিল আজিম সুহান রব্বিল ঝুঁকতে পারছে না তাহলে একই অবস্থা আছে আমি বসার উদাহরণটা দিচ্ছি শুয়ে এটা হইতে পারে বসে বসে আছে আর ঝুঁকে যে রুকু করতে হবে একটু ঝুঁকতে পারছে না অনেকের ঘাড়ে এমন ব্যথার ব্যথা যে ও একটু ঝুঁকাইতে পারছে না হ্যাঁ বৈশের নামাজ পড়ছে এখন আমার সুরা যেন পড়া হয়ে গেছে আল্লাহ আকবর হ্যাঁ তারপরে রুকুতে গেলাম ঝুঁকছি না কিন্তু রুকুর তসবি ঠিক না রুকুর তসবি সে জবানে পড়তে পারছে না কে জবানে পড়তে পারে না হুম বোবা ব্যক্তি বোবা জবান নড়িতে পারবে কি তোর তো জবানি বেরোয় না জীবন নড়িয়ে কথা বলবো তো কথা বলতে পারে না কিন্তু বোবা ইশারা ইঙ্গিতে যেমন আপনি দুনিয়ার কাজকর্ম বুঝিয়ে দিচ্ছেন তেমনি তাকে বুঝাইতে হবে যে তোমার নামাজ ফরজ আছে আর এইভাবে এইভাবে নামাজ ফরজ আছে জি হ্যাঁ এছাড়াও হতে পারে এমন ব্যক্তি যেই ব্যক্তি হয়তো হুঁশ ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে অনেকের হয় শেষ অবস্থায় মৃত্যুর মুহূর্তে অনেকে বলে না যে অমুকের জবান বন্ধ হয়েছে এতদিন ধরে জবান বন্ধ আছে বলে না হসদিশা আছে চিনছে ছেলে এটা আমার স্ত্রী হ্যাঁ ভাই বোন সবকে চিনছে কিন্তু জবান বন্ধ আছে নামাজ পড়াবেন না এই ভুলগুলি আমাদের মানুষরা করে মুমূর্ষ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়ে না যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়া যাচ্ছে যে কোনো অবস্থায় নামাজ পড়তাম হুঁশ থাকলে হুঁশ যখন নেই নামাজ নেই নামাজ মাফ বলছেন যে যদি এটাও না করতে পারে মানে জিভা নড়াতে পারছে না তাহলে এই কথাগুলি কিন্তু অন্তর জাগ্রত মানে হুঁশ আছে তাহলে অন্তরে সেই তসবিগুলি সেই কথাগুলি কি করবে ফিরাবে ইস্তাহাদার আল আকাল আয়দান বেকালবেহি অন্তরে ওই কথাগুলি ওই বাচনিক জিকির বা তসবিগুলি কি করবে হাজির করবে অন্তরে হাজির করবে যে এখন আমি কি করছি যেন সুভান রব্বাল আজিম পড়ছি আমার জবান নড়ছে না সুভান রব্বিল পড়ছি এখন এখন আমি সুভান রব্বিল আলা পড়ছি এখন আমি আল্লাহ মকফিলি ওরহামনি ওয়াহিদিনী ওয়াফিনী ওরজুকনি পড়ছি ইত্যাদি এখন আমি আত্মহাত পড়ছি পড়তে কিছুই পারে না কিন্তু এখন আত্মহাত পড়ছি আমি এখন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পড়ছি ওর অন্তর পড়ছে জিখিরে কালবি বলা যেতে পারে এটাকে কি বলা যেতে পারে জি হ্যাঁ একটা হচ্ছে জাহেরি উচ্চ স্বরে বলা যে আমি কথা বলছি এটা উচ্চ স্বরে আর একটা হচ্ছে সিরি মানে জিভা নড়ছে কিন্তু ভয়েস বেরোচ্ছে না কিন্তু জীবাণু নড়ছে এটাকে সিরি বলা মনে মনে পড়া আর আরেকটা হচ্ছে জিক্রে কালবি মানে অন্তরে ওই শব্দগুলি বা বাক্যগুলি আসছে এটা তাই করতে হবে আচ্ছা এই যতগুলি আলোচনা হইল এগুলি ওই নামাজি অসুস্থ নামাজের ক্ষেত্রে যেই ব্যক্তি নামাজ শুরু করে তখনই সে মাজুর ছিল অসুস্থ ছিল অসুস্থ থাকা অবস্থায় কি করেছে নামাজ শুরু করেছে ফারাক মিনহা আর এই অসুস্থ অবস্থায় তার নামাজটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সে অসুস্থ তাহলে এই বিধানগুলি ও আমা মানিবতা দাহ ওয়াকদুর আল কিয়াম কিন্তু অনেকে আছে যে প্রথম নামাজ পড়তে যখন ঢুকেছিল তকবিরের তাহারিমা দিয়ে তখন সুস্থ বেশ সুস্থ ও ভাবতে পারেনি যে আমাকে বসে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে শুরু করেছে তারপরে মাথাটা এমন ঘুরে উঠলো চট করে দিয়ে যে আষাঢ় খেয়ে পড়ে যাবে হতে পারে না পারে না সুগার লো হলে প্রেশার হাই হইলে হ্যাঁ এরকম আরো কিছু হইলে নানা কারণে হইতে পারে তো বলছেন যে যেই ব্যক্তি নামাজ শুরু করলো এমন অবস্থায় যে সে দাঁড়াতে সক্ষম সোম্মা তারা আনহ তারপরে হঠাৎ করে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অপারক হ্যাঁ আও অথবা সেই ব্যক্তি এর বিপরীত শুরু করেছিল যখন তখন তখনই সে দাঁড়াতে পারছিল না সোম্মা কাদারা আলী ফি আসনাইহা একটা হলো কি যখন শুরু করে তখন দাঁড়াতে সক্ষম ছিল পারত তারপরে কিছুক্ষণ পরে আর দাঁড়িয়ে থাকতে পারছে না এটা একটা অবস্থা আর একটা অবস্থা বলছেন যখন শুরু করেছিল তখনই দাঁড়াতে পারছিল না শুরু করেছিল তখন দাঁড়াতে পারছিল না তাহলে কি করেছে বসে নামাজ সুম্মা কাদার আলিফ আসনাইহা তারপরে নামাজ পড়তে পড়তে এখন দেখছি যে আমি তো খুব সুস্থ দাঁড়াতে পারবো আমার যেটা আমার মাথা চক্কর দিচ্ছিল বা আমি দাঁড়াতে পারবো না পড়ে যা ভাবছিলাম আমার কিচ্ছু লাগে না তাহলে এখন সক্ষম সে হঠাৎ করে পরিবর্তন হতে পারে এরকম ক্ষেত্রে অথবা শুরু করেছিল বসে এটা হচ্ছে বসা লোকের বসা শুরু করেছিল তারপরে কিছুক্ষণ পরে দেখছে আর বসে থাকতেও পারছি না বসা থেকে উল্টে পড়ে যাবে আলা জামবিন অথবা শুরু করেছিল শুয়ে সুম্মা কাদা আল তারপরে দেখলো যে আমার শরীরটা তো ভালো লাগছে কেন শুয়ে শুয়ে নামাজ পড়ে আমি বসে নামাজ পড়তে পারবো বসতে পারছে এইরকম যদি হয় মানে অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সে যেমন যেমন তার স্বাস্থ্যের পরিবর্তন ঘটছে তেমনি সে নিজেকে নামাজের ভিতরে পরিবর্তন করতে পারবে যেটা অবস্থা তার জন্য উপযুক্ত হয় কথা ক্লিয়ার কিন্তু আপনি ভালো অবস্থায় ছিলেন খারাপ হয়ে গেলেন তাহলে আপনি নামতে পারবেন এখন দাঁড়ানো থেকে বসতে পারবেন বসা থেকে শুয়ে যেতে পারবেন ঠিক না এর বিপরীত খুব খারাপ অবস্থায় নামাজ শুরু করেছিলেন হ্যাঁ শুয়ে নামাজ শুরু করেছিলেন এখন আপনি বেশ সুস্থ এখন দেখছেন বসে থাকতে পারবো তাহলে বসে যাবেন এখন আরো শুয়ে শুয়ে পুরোনো যখন শুরু করেছে শুয়ে তো শুয়ে পড়েনি চলবে না হ্যাঁ অথবা বসে শুরু করেছেন এখন আমি দাঁড়াতে পারবো তাহলে এটা চলবে না যখন শুরুটা করেই দিচ্ছি বসে তাহলে পুরোটা বসেই পড়ি তাও চলবে না জি হ্যাঁ সুহান আল্লাহ কোরআন করিমের এই হচ্ছে নীতিমালা সুরায় তাগাবন আয়াত নম্বর ষোলো বলছে যে উপযুক্ত অবস্থার দিকে চলে যাবে সে শরীয়তের বিধানে সার আন আর এটা তার জন্য কোনো মুস্তাহ নয় অজু বানালি এটা ফরজ যে আপনি এখন আর বসার লোক না বসেছিলেন এতক্ষণ ওজোরে এখন আপনি দাঁড়াতে পারছেন দাঁড়িয়ে যান জরুরি কারণ মহান আল্লাহর বাণী ফত্তাকুল্লাহ মস্তাতুম তোমরা যথাসাধ্য আল্লাহকে কি করো যথাসাধ্য আপনার সাধ্যে আছে দাঁড়িয়ে পড়তে পারবেন এখন দুই রেখাত বসে পড়েছেন তারপরে আপনি সুস্থ তাহলে বাকি দুই রাকাত আপনার সাধ্যে আছে দাঁড়ানো দাঁড়াইতে হবে শুয়ে নামাজ পড়ছিলেন এখন মনে করছেন যে আমি সুস্থ ভালো লাগছে আমি কেন শুয়ে নামাজ পড়বো উঠে যান বসে নামাজ পড়তে শুরু করেন ওই অবস্থাতে নামাজ ভাঙতে হবে জি এটা তো আয়াত আর হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ তোমাদেরকে কোন যদি আদেশ করি তাহলে সেটা যথাসাধ্য পালন করো সুতরাং দাঁড়ানোর দিকে চলে আসবে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম জলুসে আর বসে যাবে যেই ব্যক্তি দাঁড়া থেকে অক্ষম হয়ে গেল দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে থাকতে পারছে না তাহলে বসে যাবে যে ব্যক্তি বসেছিল বোঝা আমি তো এখন সুস্থ তাহলে দাঁড়িয়ে যাবে ফি আসনাই সলাতে নামাজের অবস্থায় নামাজের অবস্থাতেই তারপরে মাসালা বলছেন ওয়াইন কাদার আল কেয়ামি অল কৌদি ওয়ালাম ইয়াকদের আর রুকি ও আর এক লোক আছে যেই ব্যক্তি দাঁড়াতে পারছে বসতে পারছে দাঁড়াতে পারছে বসতে পারছে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে ঠিক কিনা আর বসতে পারছে তার মানে আত্মাহাত গুলো আর তারপরে যে রুকু সেজদার সময় রুকু দুই সেজদার মাঝখানে যে বসা বসতে হবে না হবে না বসতে পারছে তো কাজগুলি করতে হবে কিন্তু সেজদা যেতে পারছে না রুকুতে যেতে পারছে না এটা হইতে পারে না পারে না হইতে পারে একটা লোক একটা লোক কি করছে দাঁড়াইতে পারছে হ্যাঁ আর সে না রুকু করতে পারছে না সিজদা করতে পারছে না বাকি সব করতে পারছে মানে বসতে পারছে আর দাঁড়াইতে পারছে রুকু করতে পারছে না সেজদা করতে পারছে না কি করবে তাহলে জি বলছেন যে যেই ব্যক্তি যেটা করতে পারছে না সেটা তার জন্য ছাড় আছে তখন কি করবে রুকু আর সেজদাগুলি এই সারাতে করে নেবে হ্যাঁ বলছেন যে যেই ব্যক্তি দাঁড়াতে আর বসতে সক্ষম ওয়ালাম ইয়াকদে আর রুকু অসুযোগ কিন্তু রুকু সেজদা করতে পারছে না ফাইন ফাইনবে আসিবে রুকু এ কায়মান রুকুর জন্য ইশারা করবে হ্যাঁ দাঁড়ানো অবস্থায় আর সেজদার জন্য ইশারা করবে বসা অবস্থায় কেমন বুঝেন ভালো করে দাঁড়িয়ে নামাজ পড়ছেন দাঁড়াইতে আপনি পারছেন হ্যাঁ আর বসতেও পারছেন রুকুতে যেতে পারছেন না তখন রুকুর কাজটা কখন সারবেন বসে যাওয়ার পরে ঝুঁকবেন না বসে গিয়ে ঝুঁকলে হবে না দাঁড়ানো অবস্থায় ঝুঁকতে তো পারছেন না না রুকু করতে পারছেন না পুরা কিন্তু একটু ঝুঁকতে পারছেন তাহলে ঝুঁকে শুধু হ্যাঁ যতটা ঝুঁকতে পারেন ঝুঁকে আপনি কি করে নেবেন দাঁড়ানো অবস্থায় ঝুঁকাটা করতে হবে রুকুর কাজটাকে আচ্ছা বসতে পারছেন আপনি কিন্তু শেষ না করতে পারছেন না তাহলে বসে বসে যে ঝুঁকাটা হবে সেটা কিসের ঝুঁকা সেজদার ঝুঁকা দাঁড়াইতে পারছেন সেই জন্য রুকুর ঝুঁকাটা দাঁড়ানো অবস্থায় হইতে হবে আর বসতে পারছে সেই জন্য সেজদার ঝুঁকাটা হ্যাঁ, বসার অবস্থায় হইতে হবে যাতে করে যথাসাধ্য দুটো ইশারার মাঝে পার্থক্য হয়ে যায় যে এটা হচ্ছে আমার ঝোঁকাটা বা ইশারাটা কিসের রুকুর ঝোঁকা রুকুর ইশারা আর এটা হচ্ছে শেষদার ইশারা এই ছিল অসুস্থ ব্যক্তির নামাজের বিস্তারিত আলোচনা দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সলাতুর রাকিব হ্যাঁ বাহনে বসে থাকা ব্যক্তির নামাজ বাহনে বসে থাকা ব্যক্তির বলছেন সলাতুর রাকিব বাহনে চেপে থাকা ব্যক্তির নামাজ জি হ্যাঁ কোনো ওজোরের কারণে কোনো ওজোরের কারণে বাহনের উপরে নামাজ পড়তে হচ্ছে আপনার কিসের কারণে ওজোরের কারণে ওজোর একটা হচ্ছে অসুস্থ বাহনে আপনার বাহনতে নামতে পারছেন না এমনও আছে যে বাহনে যে চেপে গেছেন বাহনতে নামতে পারছেন এটাও তো হইতে পারে ওয়ালাইম কেন নজরুল ফিল ওয়াক্তে নামাজের অক্ত বাকি থাকা অবস্থায় সে নামতে সক্ষম না হয়তো নামতে পারবে যখন নামবে তখন নামাজের টাইম পার হয়ে যাবে জি হ্যাঁ নামাজের টাইম না পার হলে একটু লেট করা যেতে পারে কিন্তু নামাজের টাইম পার হওয়ার আশঙ্কা বাহনের উপরে আছে আর সময় মতো নামতে পারছে না বাহন থেকে এটা তো একটা উদাহরণ লেখক দিয়েছেন কিন্তু আর একটা উদাহরণ যেটা আজকালকার সমস্যা সেটা হচ্ছে এই কিতাব তো লেখা আছে সৌদি আরবে বসে বসে এখানে তার ভারতের অবস্থার বাংলাদেশের অবস্থার ইউরোপের অবস্থার খবর নেই ওখানে যখন বাস চলে তা আপনার জন্য মাগরীবে থামবে না এসাই থামবে না পজরে থামবে থামবে হ্যাঁ জি হ্যাঁ এরোপ্লেন তো সবগুলি মশলা যাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যায় এটাও আমাদের পক্ষে কি অসম্ভব যে আমরা এমন বাহনে যেটা আমার নিজের আয়ত্তে নেই আয়ত্তের বাইরেও থামাতে পারবো না নামাজের টাইমে নামাজের টাইম পার হওয়ার পরে থামবে গাড়ি হয়তো বা গন্তব্য স্থানে পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত চলে যাবে তো প্রথম যে মাস আলাটি সেটা হচ্ছে আপনি বাহনের ওপর নামাজ পড়বেন কখন বাহনের উপর ফরজ নামাজ তখন পড়বেন যখন বাহন থেকে নামতে পারছেন না নেমে নামাজ পড়তে পারলে বাহনের উপর নামাজ পড়া যাবেন কারণ বাহনের ওপর সবগুলি কাজ ঠিকভাবে আদি করতে পারে দাঁড়ানো রুকু সেজদা হ্যাঁ বৈঠক আর তারপরে আপনার কিবলামুখী হওয়া আর গাড়ি চলছে আর সেই সময় সবসময় কেবলার দিকে মুখের গাড়ি থাকবে এটাও জরুরি নয় ঠিক না তো এই জন্য যেই বাহন থেকে আপনি নামতে সক্ষম সেই বাহনে ফরজ নামাজ পড়া চলবে না হ্যাঁ সন্ন্যত নফল চলবে এমনকি বেতরও চলবে বেতরের হাদিস রয়েছে আর বেতর যে নবী করিম সাল্লাম উঠের পিঠের উপরে বসে নামাজ পড়েছেন এর থেকে বোঝা যায় যে বেতর নামাজ ফরজ অজেব নয় বেতরের নামাজ অজেব নয় যে হানাফি মজাহ বেতরকে অজেব বলছে না এই যে ওয়াজেব নয় এর একটা শক্ত দলিল হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বেতর কিসের উপর পড়েছেন ওটের পিঠের উপর পড়েছেন হ্যাঁ যেখানে আপনি আপনার বাহন থেকে যদি নিচে নামতে পারেন তাহলে বাহনের পিঠে ফরজ নামাজ অজেব নামাজ চলে না এর দ্বারা বোঝা গেল যে বেতন নামাজ অজেব নয় জি হ্যাঁ আর এছাড়াও হাদিস রয়েছে আল বিতরুল্লাহ হাতমিন বেতর অজেব নয় তবে নবী শাসন বেতর পড়তে তাগিদ করেছেন এই জন্য সুন্নাতে মোয়াক্কাদা মানে এমন সুন্নাত যার তাগিদ আছে অন্য সমস্ত সুন্নাতের চাইতে শক্তিশালী সুন্নাত তাগিদপূর্ণ সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বেতরের সুন্নাত আর ফজর দুই রাখার সুন্নাত কখনো নবী সাল্লাম সফরে বাইরে ঘরে ছাড়েননি বেতরে নামাজ আর ফজর দুই সন্ন্যত বাকি হচ্ছে সন্ন্যতে রাতে বা আমাদের দেশের মানুষ আবার সন্ন্যতে মহাক্কাদা মানে দশ বারো রাখাত যা আছে তাই সন্ন্যতে মহাক্কাদা এইটাও একটা ভুল জি এ ভাষাটাও ভুল ভাষা যার ফলে তাদের কাছে সন্ন্যতে মহাক্কাদা বললে ফজর আর বেতর সন্ন্যতে মহাক্কাদা আর জোহরের ওদের কাছে সন্ন্যতে মহাক্কাদা পার্থক্য কি থাকলো হ্যাঁ পার্থক্য আছে কিন্তু আপনারা ভুল বলছেন জোহরের সন্ন্যত গুলি সন্ন্যতে মহাক্কাদা নয় গুলো সন্ন্যতে রাতে বা মাগরেবের সন্ন্যত সন্ন্যতে মহাক্কাদা না সন্ন্যতে রাতে বা এ সার সন্ন্যত সন্ন্যতে রাতে বা সন্ন্যতে মোয়াক্কাদা নয় কিন্তু ফজরের সন্ন্যত আর বেতর সন্ন্যতে মোয়াক্কাদা মানে যার তাকিদ করা হয়েছে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে যদি আপনি কিসের উপর পড়েন নিজের হ্যাঁ হ্যাঁ বাহনের উপর নামাজ পড়েন ফরজ নামাজ আর নামতেও পারছেন না আপনি সময় মতো তাহলে কি করতে যদি পারেন তাহলে কেবলামুখী হইতে হবে কেবলামুখী হইতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেবলামুখী হয়ে থাকতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কেবলামুখী হইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কেবলামুখী হয়ে থাকতে হবে কেন কেবলামুখী হইতে হবে কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া হচ্ছে নামাজের শর্ত আর শর্ত হচ্ছে ফরজ ফরজ তোমরা কেন ফওয়াল্লু হকুম সাতরা তোমরা তোমাদের মুখমন্ডল ফিরিয়ে দাও কোন দিকে সেই দিকে কেবলার দিকে আর যারা বাহনে নামাজ পড়বে বাহনে নামাজ পড়ে যতটা কাজ আদায় করতে পারবে নামাজের সবগুলি যেভাবে আদায় করতে পারে আদায় করতে ওর নিচে নামা যাবে না যেমন রুকু করতে পারলে রুকু করতে হবে দাঁড়াইতে পারলে দাঁড়াইতে হবে সিজদা করতে পারলে সেজদা করতে হবে স্থির ভাবে নামাজগুলি পড়বে স্থিরতার সাথে তাড়াহোড়া নয় হ্যাঁ আর নড়াচড়া নয় ঝাঁকানি খাওয়া নয় কিন্তু যদি এমনি ঝাঁকানি খায় গাড়ি ঝাঁকি ঝাঁকানি খাচ্ছে তো তার তো এখতিয়ারে নেই তাহলে ভাবে নামাজ পড়তে হবে যে কিন্তু যে কাজগুলি করতে পারছে না বাহনে নামাজ পড়তে গিয়ে যে কাজগুলি করতে পারছে না সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না মানে মাফ তখন যেমন হম প্রথম বিষয় থেকে আসি কেবলামুখী হওয়া কেবলামুখী হইতে হবে যথাসাধ্য কিন্তু ট্রেনে নামাজ পড়ছেন ট্রেনে নামাজ পড়ছেন জি হ্যাঁ যদি বলেন যে ট্রেন নামাজ পড়ে স্টেশনে নেমে যাবো স্টেশনে নেমে গেছে আমি দিয়ে নামাজ শুরু করেছেন আর ট্রেন ছেড়ে দিল বিপদে পড়বেন না পড়বেন না হ্যাঁ, তবে যদি জানা থাকে যে হ্যাঁ ট্রেন দশ মিনিট থামবে নামাজ পড়তে আমার পাঁচ ছয় মিনিট সাত মিনিট লাগবে তাহলে সে আলাদা কথা হ্যাঁ হ্যাঁ প্লেনে নামাজ পড়ছেন কিবলামুখী হওয়া সম্ভব অনেক সময় সম্ভব না কখনো হয়তো সম্ভব হইতে পারে তারপরে শুরুখানে সম্ভব হয়তো হইল শুরুটা করে দিলেন দেখেন যে স্পেস আছে আপনি মুখী হয়ে ইস্তেহাদ করে যেদিকে কেবলা আছে ট্রেনে অথবা বাসে অথবা এতে কি বলছে প্লেনে শুরু করে দিলেন তারপরে ঘুরে গেলে এদিক ওদিক ঘুরতে থাকা অসুবিধা নেই নামাজ হইতে থাকবে আপনার বলছেন যে যেই কাজগুলি করতে পারবে না লায়ুকাল্লাফবিহি সেগুলির দায়িত্ব তার উপর চাপানো যাবে না ওয়াইনলাম ইয়াকদের আলা ইস্তেকবাল কেবলা লাইম ইয়াজিব আলী ইস্তেকবাল ওহা যদি কেবলামুখী হইতে না পারেন শুরু থেকে কেবলামুখী হইতে পারছেন না হ্যাঁ আপনার প্ল্যান এমন ভাবে অথবা এমন ভাবে যাচ্ছে যে উত্তর দক্ষিণ হতে পারবেন কিন্তু পশ্চিম কেবলার দিকে হতে পারছেন না তো তাহলে মুখী হওয়া ফরজ নয় কখন এটা যখন নামাজে রক্ত পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার নামতে নামতে তখন যে যে অবস্থায় আছে অবস্থায় নামাজ ফাইনলাম রুকি যদি রুকু সিজদা না করতে পারে দাঁড়াইতে পারছে হয়তো বাসে দাঁড়িয়ে আছেন দাঁড়াইতে পারছেন কিন্তু কি করতে পারছেন না রুকু সিজদা করতে পারছেন অথবা সিটে বসে আছেন সিটে বসে নামাজ পড়ছেন প্লেনে অনেক সময় নামাজ পড়তে দেয় জায়গা দেয় হচ্ছে আপনি সৌদি আরবের আমি সৌদি আরবের নামাজ পড়েছি পড়া যায় অথবা বাংলাদেশ বিমানের নামাজ পড়া যেতে পারে তো অনেকটা সুবিধা আছে তো জায়গা চাইবেন মুসলিম হোক আর মুসলিম হোক তারা জায়গা চাইবেন যদি দিয়ে দিত আলহামদুলিল্লাহ যদি বলছেন না আমাদের কাছে কোনো জায়গা নেই তাহলে আপনি আপনার সিটে বসে যান সিটে বসে আপনি নামাজ পড়তে কি বলে মুখী না হতে পারলে অসুবিধা নেই রুকু সেজা তো করতে পারছেন না তখন হ্যাঁ কি করবেন আপনি ইশারা করে রুকু সেজদা সারবেন আও মা বে সজুদিন কায়দান বসে সেজদার ইশারা করবে অবে ইন কায়মান আর দাঁড়াইতে পারলে হ্যাঁ রুকুর ইশারাটা হ্যাঁ দাঁড়ানো অবস্থায় করবে ইনতামাক্কান মেয়াল কায়ম যদি দাঁড়াইতে পারে কিন্তু দাঁড়াইতে যদি না পারে দাঁড়াইতে না পারেন তাহলে দাঁড়াবেন অনেক সময় হয়তো দাঁড়াইতে পারছেন বসতেও পারছেন কিন্তু রুকু সেজা করতে পারছেন আর যদি দেখা যায় না একই অবস্থায় আমি আছি বসে তো বসি ফাইন তামাক্কানা মিনার নজরুল ফিল ওয়াক্তে হ্যাঁ এখন আমি দেখছি যে আমার জার্নি শুরু হয়েছে সকাল দশটায় বা এগারোটায় তখন জোহর হয়নি সুতরাং জোহর পড়া যাবে না সময়ের আগে নামাজ হবে না উঠে গেছেন আপনি গাড়িতে বা আমি উঠে গেছি তারপরে জোহর গেল আসর সন্ধ্যা হয়তো পাঁচটায় সূর্য ডুববে চারটার মধ্যে আমি নেমে যাবো নিশ্চিত তাহলে কি বাসে নামাজ পড়া যাবে পড়া যাবে না যদি সময় থাকতে নেমে যেতে পারেন আপনি তাহলে কি করতে হবে নেমে নামাজ ফাইন তামাক্কান মিনা নজুল ফিল ওয়াক্তে আও কানা তুজমা বা বাদাহা যদি সময়ের মধ্যে নেমে যেতে পারেন অথবা এমন নামাজ যেই নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে দুই রকম নামাজ আছে তাহলে যেমন জোহরের নামাজকে আসর সাথে জমা করা যেতে পারে মাগরেবের নামাজকে এসার সাথে জমা করা যেতে পারে ফজরের নামাজকে কারোর সাথে জমা করা যাবে না ঠিক না না এসার সাথে জমা করা যাবে আর না জোহরের সাথে জমা করা যাবে মাঝখানে বর্ডার আছে ওর ঠিক না সূর্য উঠা থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত এটা একটা বর্ডার কোন নামাজের টাইম না এটা ফজরও টাইম না আর জোহরও টাইম না ঠিক কিনা দেখে জমা করা যাবে না কিন্তু শেষ অক্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন ফজর হয়েছে সোহসাদে খেয়েছে বাস থামছে না অনেক সময় এরকম হয় ওমরার বাসগুলি যে আসে না আসার পরে ধরেন থামলো না মানে পেট্রোল পাম্প পার হয়ে চলে আসছে আউ্বাল অক্ত থামলো না কি বলে ড্রাইভার গুলো যে আমি গিয়ে নামাজ পড়ো বলে না বলে না অনেক সময় বলে কিন্তু হ্যাঁ আর আসার পরে আপনি অক্ত পেয়ে গেলেন সূর্য ওঠার আগে আগে আপনি নামাজ পেয়ে গেলেন তাহলে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু দেখছেন যে না ও দামাম নাও বলছে দামাম যেতে যেতে সূর্য উঠে যাবে তাহলে কি করতে হবে ওতে নামাজ পড়তে হবে গাড়িতে বলছেন যে ফাইন তামাক্কানা মেন নজরুল ফিল ওয়াক্তে সময় থাকতে নেমে যেতে পারবেন যেই নামাজটা জমা করা যায় না যেমন ফজর নামাজের সময় থাকতে সূর্য ওঠার আগে আগে গাড়ি থেকে নেমে যেতে পারবেন আও কানা তুজমা বাদা অথবা প্রথম আউ্বাল অক্তের নামাজ শেষ হয়ে যাবে আউ্বাল নামাজে প্রথম নামাজের অক্ত শেষ হয়ে যাবে কিন্তু তারপরে নামাজের সাথে ওকে জমা করা যায় যাচ্ছে যেমন মাগরেবের নামাজের টাইম হচ্ছে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এর বেশি নয় তারপরে একবার অন্ধকার হয়ে যাবে এসারা অক্ত শুরু হয়ে যায় এক এক ঘন্টা থাকে এই মাগরেব সম্পর্কে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগণের ধারণা আলেম সমাজে এই বিষয়গুলি ক্লিয়ার করে না মনে হচ্ছে মাগরেবের টাইম হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট ঠিক না একেবারে আজানের সাথে সাথে ওই গিয়ে একামত হয়ে গেছে আর আজান দিয়ে যদি মেনারাতে নেমে আসে তো নিজেও পাবে না নামাজ এই অবস্থা আর ওই আজান একামতের মাঝখানে তো নামাজ তো একবারে হ্যাঁ কড়া হারাম আবার এখানে কি নামাজ আছে অথচ নবী সাল্লামের বাণী যে আজান একামতের মাঝখানে নামাজ আছে আছে আছে লেমান সাহ যে ইচ্ছা করে পড়ুক সন্ন্যত বিরোধীতে দেখছেন কিন্তু সাথে সাথে নামাজ শুরু করে দেওয়া তাহলে কেউ যদি রোজা ইফতার করে তো মাগরে জামাত পাবেই না একমাত্র রমজান মাসে একটু টাইম দেয় আর বাকি টাইম দেওয়া দেয় নেই অথচ মাগরেবের জন্য যথেষ্ট টাইম আছে মাগরেবে এক এক ঘন্টা পর্যন্ত পশ্চিম দিকের লাল যে আভা ওটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাগরেবের টাইম আছে মাগরেবের টাইম শেষ হলে তো এসা শুরু হয়ে যায় তাহলে যদি বিশ মিনিট বা আধা ঘন্টাতে মাগরেবের টাইম শেষ হয়ে যায় আধা ঘন্টা পরে কি এসার টাইম শুরু হয় না শুরু হয় না কমপক্ষে এক ঘন্টা হইতে হবে সৌদি আরবে দেড় ঘন্টা টাইম দেওয়া হয় রমজান মাসে দুই ঘন্টা দেওয়া হয় মাঝখানে ব্যবধান খেয়াল করেছেন কিনা সৌদি আরবে মাগরে থেকে এসার মাঝখানে দেড় ঘন্টা টাইম আছে এটা সর্বনিম্ন মোটামুটি দেওয়া হয় বা হয়তো আধা ঘন্টা একটু বেশি করে দেওয়া হয় তো যাই হোক যদি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে এমন নামাজ হয় বা তামাক্কানা মিনান নজুল ফি ওয়াক্তিল মাজমুয়া জমা করার সময় নেমে যাবে মাগরেবের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে বা জোহরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু নামাবে না যেমন একটু আগে একটু উদাহরণ দিচ্ছিলাম দশটা এগারোটায় চেপেছেন তারপরে ও দুটো আড়াইটা তিনটে তিনটাতে ধরেন তিনটাতে আসার নামাজ ধরে নেন তিনটে আসার নামাজ তিনটাতে নামতে পারবেন না নামবেন কখন চারটা সাড়ে চারটায় মাগরে বইতে এখনো সময় আছে তাহলে আসরে রক্ত পেলেন না পেলেন না পরের নামাজে রক্ত পেলেন তাহলে জোহরকে কি করবেন আসরের সাথে জমা করবেন জমা তাখির যেটাকে বলা হয় জমা তাখির বিলম্বের জমা এর বিপরীত মশালা এখানে বলা হয়নি আপনি যখন সফর করতে যাচ্ছেন সেই সময় ঠিক জোহরের আজান হয়েছে প্লেনে চাপতে যাচ্ছেন অথবা গাড়িতে চাপতে যাচ্ছেন ওই সময় আর যে আপনার জার্নি শুরু হবে তো একবার সূর্য ডুবে অন্ধকার হয়ে যাবে তার মানে নেমে আসর নামাজ পড়ার কোনো সুযোগ নেই তখন কি করবেন জামা তাকদিম করবেন জামা অ্যাডভান্স জমা করা মানে জোহরের টাইমে আসর পড়ে নেবেন মাগরেবের সময় এসা পড়ে নেবেন মাগরেবের সময় টাইম পেলেন মাগরেবের সময় মাগরেব এসা যদি পড়ে নেন তিন দুই পাঁচ টাকা পড়ার সময় আছে আর তারপরে গাড়িতে চাপবেন কিন্তু যদি চেপে যান গাড়িতে তাহলে আর এসা পড়ার টাইম পাবেন না রাত এগারোটা পার হয়ে যাবে অর্ধেক রাত সাড়ে দশটা পনেরো এগারোটা তো অর্ধেক রাত হয়ে যায় যত বড় রাত হোক না কেন আজকাল সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে ফজর পাঁচটা পর্যন্ত যদি অর্ধি করেন তাহলে ছয় পাঁচ এগারো এগারোটা সাড়ে এগারো না এগারো পাঁচটা থেকে পাঁচটা বারো ঘন্টা না বারো ঘন্টা ছয় ছয় পাঁচ এগারো রাত এগারোটায় এই বড় রাতেও এসার নামাজের টাইম শেষ তাহলে আমাদের আম জনগণ যে ভুল বুঝে যে অর্ধেক রাত মানে রাত বারোটা ওরা ইংরেজি বুঝে মানে রাত বারোটাতে যেহেতু ডেট চেঞ্জ হয় তারিখ চেঞ্জ হয় হ্যাঁ ইংরেজি সেই জন্য বুঝে এটা অজ্ঞতা এটা ঠিক না আপনার রাতটাকে ভাগ করতে হবে সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এটা হচ্ছে আপনার রাত এটা ভাগ করে দেখতে হবে যখন আপনি অগ্রিম জমা করতে পারবেন অগ্রিম জমা করেন জোহরের টাইমে আসর পড়ে নেন যদি আশঙ্কা থাকে যে আর চলবে না আর আপনার জন্য যাই যাচ্ছে জমা করে যখন সফরে যাচ্ছেন যদি দেখেন যে না এখন জোহরের টাইম হয়নি আর আসরের টাইমে আমি জমা করে নিতে পারবো যদি একটু লেট করে হোক না কেন তাহলে আপনি জোহরকে কি করবেন আসরের সাথে জামা তাখির তাহলে জমা হচ্ছে দুই রকম জামা তাকদিম আর জামা তাখির অগ্রি জমা করা আর বিলম্বে জমা করা তো এইভাবে জমা করতে হবে বলছেন যে যদি সময়ের মধ্যে না নামতে পারে বাহন থেকে অথবা কানা তুজমা বাদে অথবা নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে আর সেই নামাজ ফাইন তামাক্কান নজরুল ফিল অক্তে সে যদি নামতে পারে সময়ের মধ্যে সময়ের মধ্যে বাউন থেকে নেমে যেতে পারে অথবা প্রথম অক্তের নামাজটি দ্বিতীয় অক্তে জমা করতে পারবে জমা করা যেতে পারে যেমন জোহরের নামাজ অথবা মাগরিমের নামাজ আর দ্বিতীয় নামাজের অক্তের মধ্যে নেমে যেতে পারবে তাহলে কি করবে ইন্তাজার অপেক্ষা করবে কিসের অপেক্ষা করবে তাহলে গাড়ি তার নামাজ পড়া চলবে না অপেক্ষা করেন হ্যাঁ নামা পর্যন্ত ফাইসাল্লি সলাতান তাম্মা তারপরে পূর্ণরূপে নামাজ পড়বেন আপনি আপনার প্লেন থেকে নেমে আপনার ট্রেন থেকে নেমে আপনার বাস থেকে নেমে এই মশালাগুলির বড় দেশগুলিতে খুব দরকার হয় ভারতে যদি আপনি সফর করেন কলকাতা থেকে বোম্বাই তো পঞ্চাশ থেকে ষাট ঘন্টা বাহান্ন ঘন্টা সফর তো আমি করেছি এটা তো এটা কম ডিস্টেন্স বললাম মানে তিন হাজার কিলো আড়াই থেকে তিন হাজার কিলোমিটার যদি কেউ আসাম ত্রিপুরা থেকে কোথায় আসাম ত্রিপুরা দেখি কারো ম্যাপ সম্পর্কে ভূগোল সম্পর্কে জ্ঞান আছে কিনা হ্যাঁ কোন বর্ডারে পূর্ব দিকে না পশ্চিম দিকে পূর্ব দিকে একেবারে ব্রাহ্মণবাড়ির বর্ডার ঠিক না ত্রিপুরা ভারতের ঠিক না ত্রিপুরা রাজ্য থেকে যদি বোম্বাই আসে তাহলে ত্রিপুরা থেকে মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ বিহারে ঘুরতে ঘুরতে ওকে বোম্বাই বা দিল্লি আসতে ওকে সত্তর আশি ঘন্টা লাগবে কথা বোঝা গেছে পেলে না হলে তো বাংলাদেশের উপর দিয়ে তাড়াতাড়ি চলে আসলো কিন্তু যখন বাই রোড আসবে তখন তো আর বাংলাদেশে ঢুকতে পারছে না তখন তো ওকে ঘুরতে হবে কয়েকটা স্টেট ঘুরে আসতে হবে প্রদেশ ঘুরে আসতে হবে এই ঘুরতে ঘুরতে ঘুরতে যদি সত্তর আশি ঘন্টা যদি সফর করে নামাজের অবস্থা কি হয় অধিকাংশ মুসলিমরা তাদের মূর্খতার কারণে তাদের অজ্ঞতার কারণে কত যে গুণাগার হচ্ছে আরে জনগণ তো বাদ দেন মাদ্রাসা আমরা লেখাপড়া করেছি অধিকাংশ মাদ্রাসার ছেলেরা এমনকি শিক্ষকরা এইসব মাসাইল খেয়াল রাখে না ইন্নাজন এসে দেখা যাচ্ছে যারা ওদের মধ্যে ভালো মানুষ ভালো যারা আল্লাহকে ভয় করে তারা দেখছে যে কি করছে একসাথে অনেক নামাজ পড়ছে অনেক নামাজ পড়ছে আমার ছোটকাল দেখেছি এরকম ছোটকালে কি যৌবন কালো আঠারো বছর বিশ বছর বয়স দেখছি অনেক নামাজ পড়েই যাচ্ছে নামাজ পড়ে যাচ্ছে কিসের নামাজ বলছে যে কালকে বাড়ি থেকে বেরিয়েছি আজকে আসলাম কারো পাঁচ অক্টো ছুটে আছে কারো দশ অক্টো ছুটে আছে হ্যাঁ সব পড়ছে বোঝা গেছে আবার কেউ কি করে যে প্রত্যেক অক্তে ডবল ডবল প্রত্যেক অক্তে ডবল ডবল এ বেদাতিদের অমরি কাজার মধ্যে বেদাতি বেদাতিদের অমরি কাজার মতো দশ বছর নামাজ ছুটেছে অতীতে এখন দিশা হুঁস হয়েছে বলছে দশ বছর ছুটে গেছে কি করতে হবে বেদাতি হুজুর কাছে ফতোয়া নিয়েছে দশ বছর তুমি কাজা করো তো কেমন করে কাজা একসাথে তত্ত্বগুলি কাজা করা যাবে না এক একদিনে পাঁচ তাহলে দশ বছরের হিসাব করলে কত হাজার নামাজ হয় তো বলছে একটা সহজ হিসাব বেদাতি হিসাব যে প্রত্যেক নামাজের সাথে ডবল নামাজ পড়ে জোহর চার চার আট আসর চার চার আট মাগরেব তিন তিন ছয় এই করে বেদাতি নামাজ পড়ে অথচ এর কোন অস্তিত্ব নেই ভিত্তি নেই ইসলামে ইসলামে যেটা প্রমাণিত দলিল সম্মত সেটা হচ্ছে যার কেয়ামতের দিনে হাসরের মাঠে ফরজ নামাজ ঘটে যাবে কমে যাবে আর সেখানে সে হিমসিম খাবে পাস করতে আর ফেল হয়ে যাবে আল্লাহ রহম করবেন বললেন হালমিন দেখো এইসব বান্দারা ফেল করছে ওর কোন সুন্নত নফল আছে কিনা খুঁজো আমল নামাতে যদি সুন্নত নফল থাকে ঠিক আছে মেলা নামাজ ছুটে গেছে আর তো করার কিছু না যা চলে গেছে চলে গেছে কিন্তু তারপরে সে সলাত দোহা শুরু করে দিয়েছে চাষের নামাজ তারপরে তাহাজুদ ডেলি আট রাখাত দশ রেখাত করে তাহাজুদ অতিরিক্ত পড়েছে তারপরে এই সন্ন্যত নামাজগুলি দিনে দশ বারো রাখাত পড়েছে এগুলো দিয়ে তার ঘাটতি পূরণ শুরু হল এইগুলো দিয়ে ঘাটতি পূরণ হবে আর আপনি অমরি কাজা করবেন বেদাতি তরিকায় আর আপনার মুখে ছুড়ে দেওয়া হয় মানে আমেল আমার আলি আমরা না ফহরাদ যে এমন কোন আমল করলো যেটা নবী করিম সাল্লাম আদর্শ নাই সেটা রাদ্দন মুখে উল্টা ছুঁড়ে ফেলা হবে রদ করে দেওয়া রিজেক্ট করে দেওয়া হবে সুতরাং এই বেদাতি তরিকাগুলি বাদ দেন যারা করছেন আর যেসব আত্মীয় স্বজনরা করছে তাদেরকে সতর্ক করুন না হলে আমেলাতুন না সেবাতুন তসলা নারায়ণ হাবি আমল করলেন কঠোর পরিশ্রম করলেন কিন্তু শেষ পরিণাম বেদাত করার কারণে জ্বলন্ত আগুনে জাহান নামে ঢুকতে হবে আল্লাহ যেন হেফাজত করেন এবং সন্ন্যতি তরিকার দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর ছেলে মেয়েদেরকে আগামীতে যা হয়েছে হয়েছে আপনার হয়েছে হয়েছে কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আর এরকম হইতে দিবেন না সাত বছর থেকে নামাজ শিখান আর দশ বছরের নামাজ সাথে করে পড়ান চাপ সৃষ্টি করে পড়ান আর তাহলে হবে কি চোদ্দ পনেরো বছর সাবালক হইতে হইতে এমন নামাজের পাবন হয়ে যাবে যে জীবনে আপনার ছেলে মেয়ে নামাজ ছুটেনি এরকম হয়ে যাবে আগামী আপনি যদি আপনার ছেলে মেয়েকে মানুষ করেন দেখবেন যে ওই নেক্সট ছেলেরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সাদকায় জারি হবে আল্লাহ রবেন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্য মোতাবিক জীবনযাপনে তৌফিক দান করেন ও সাল্লাহ ওসাল্লাম নবীনা মোহাম্মদ আলহি ওসাহবিহি আজমাইন كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي